আবু ইসাক রহমতুল্লা আলাহী হতে বর্ণিত যে এক ব্যক্তি বারা ইবনু আজিব রদিল্লাহ তাল্লাহ্নকে বলল আপনারা কি হুনায়নের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ময়দানে রেখে পলায়ন করেছিলেন বরা ইবনু আজিব রদিল্লাহ তাল্লাহ্ন বলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পলায়ন করেননি হাওয়াজিনেরা ছিল সুদক্ষ তীরন্দাজ আমরা সামনাসামনি যুদ্ধে তাদের পরাস্ত করলেও তারা পালিয়ে যেতে লাগলো তখন মুসলিমরা তাদের পিছু ধাওয়া না করে গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হলো তখন শত্রুরা তীর বর্ষণের মাধ্যমে আমাদের আক্রমণ করে বসল তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্থান ত্যাগ করেননি আমি তাকে তার সাদা খচ্চরটির উপর অটল অবস্থায় দেখেছি আবু সুফিয়ান রদিল্লাহ তাল্লাহ্ন তার বাহনের লাগাম ধরে টানছেন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের বংশধর